بوك تو সতেরো সতেরো شتيرو رابان বাড়ির চারপাশে বাড়ির চারপাশে বান খং রাও ইউ আমাদের বাড়ি এখানে আমাদের বাড়ি এখানে หลังคาอยู่ข้างบน উপরে ছাদ উপরে ছাদ ห้องใต้ดินอยู่ข้างล่าง নিচে তলঘর নিচে তলঘর มีสวนอยู่ข้างหลังบ้าน বাড়ির পেছনে একটা বাগান আছে বাড়ির পেছনে একটা বাগান আছে ไม่มีถนนอยู่หน้าบ้าน বাড়ির সামনে কোনো রাস্তা নেই বাড়ির সামনে কোনো রাস্তা নেই มีต้นไม้อยู่ข้างบ้าน বাড়ির পাশে অনেক গাছ আছে বাড়ির পাশে অনেক গাছ আছে อพาร์ตเมนต์ของดิฉันอยู่ที่นี่ এখানে আমার অ্যাপার্টমেন্ট এখানে আমার অ্যাপার্টমেন্ট ห้องครัวและห้องน้ำอยู่ที่นี่ এখানে রান্নাঘর এবং বাথরুম এখানে রান্নাঘর এবং বাথরুম ห้องนั่งเล่นและห้องนอนอยู่ที่นี่ ওখানে বসবার ঘর এবং শোবার ঘর ওখানে বসবার ঘর এবং শোবার ঘর ประตูบ้านปิด সামনের দরজা বন্ধ আছে সামনের দরজা বন্ধ আছে แต่หน้าต่างเปิด কিন্তু জানালাগুলো খোলা আছে কিন্তু জানালাগুলো খোলা আছে วันนี้อากาศร้อน আজকে গরম পড়ছে আজকে গরম পড়ছে เรากำลังไปที่ห้องนั่งเล่น আমরা বসবার ঘরে যাচ্ছি আমরা বসবার ঘরে যাচ্ছি มีโซฟาและเก้าอี้นวมตั้งอยู่ที่นั่น এখানে একটি সোফা এবং আরাম কেদারা আছে এখানে একটি সোফা এবং আরাম কেদারা আছে เชิญนั่งค่ะ অনুগ্রহ করে বসুন অনুগ্রহ করে বসুন คอมพิวเตอร์ของดิฉันตั้งอยู่ตรงนั้น ওখানে আমার কম্পিউটার আছে ওখানে আমার কম্পিউটার আছে สเตอริโอของดิฉันตั้งอยู่ตรงนั้น ওখানে আমার স্টিরিও আছে ওখানে আমার স্টেরিও আছে ชุดทีวีเป็นของใหม่ টিভি সেটটা একেবারে নতুন টিভি সেটটা একেবারে নতুন